আমরা গত কয়েকটি পর্ব ধরে আলোচনা করছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে যে শিশুদেরকে শাসন করার বিষয় নিয়ে আমরা বলেছি যে ইসলাম সবসময় মধ্যমপন্থী ধর্ম মধ্যপন্থা অবলম্বন করে একদিকে আমরা দেখি যে শিশুদেরকে শাসনের নামে প্রচণ্ড জুলুম এবং নির্যাতন তাদের উপর চালানো হয় জুলুমের স্টিম রোলার তাদের উপর চাপানো হয় অন্যদিকে তাদেরকে শাসন করা হবে না এই স্লোগানে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং এই জন্যে আমরা শিশুদের মাঝে এমন অনেক কার্যকলাপ দেখি সেখানে আল্লাদ্রোহিতা থাকে সেখানে সমাজদ্রোহিতা থাকে সেখানে পিতামাতার অবাধ্যতা থাকে সেখানে রাষ্ট্রদ্রোহিতা থাকে সেখানে থাকে শিশুদের বা কিশোরদের মাঝে অপরাধ প্রবণতা সেখানে তাদেরকে আমরা দেখি যে তারা হত্যা রাহাজানি মাদকাসক্ত ইত্যাদির মতো অথবা চরিত্রহীনতা এর মতো ভয়ঙ্কর বহু অপরাধে তারা লিপ্ত হয়ে যায় সেজন্য ইসলাম বলে যে তাদেরকে অবশ্যই পরিশীলিত জীবন যাপনে অভ্যস্ত করতে হবে পিতামাতাকে এবং এই অভ্যস্ত করার ক্ষেত্রে পিতামাতা নিশ্চয়ই মাঝে মাঝে হতে পারে যে তাদেরকে শাসন করতে হতে পারে আল্লাহ সুবাহানুমাতাল আমাদেরকে শাসনের পদ্ধতি জানিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তার ব্যাখ্যা করেছেন আমরা এই শাসনের ক্ষেত্রে তিনটি মূল স্তম্ভের কথা বলেছি যে তাদেরকে শাসন করতে হবে এটি অত্যন্ত জরুরি আমরা অনেকগুলো বিষয় তুলে ধরে এটি প্রমাণ করার চেষ্টা করেছিলাম প্রথমত দ্বিতীয়ত আমরা বলেছি যে শাসন করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমত দেখতে হবে যে তাদের তাদের তারা যদি কখনো ভুল ত্রুটি করে থাকে এটি কি কারণে করেছে এটি কখনো কখনো হতে পারে যে তাদের জ্ঞান এর অভাব জ্ঞানের স্বল্পতা অথবা অজ্ঞতা ইত্যাদির কারণে তাহলে তাদের জ্ঞানের সমাধান করতে হবে আগে দ্বিতীয়ত হচ্ছে যে ওই কাজটি করার ক্ষেত্রে কাজের যে সঠিক পদ্ধতি তাদের না জানা থাকতে পারে এবং সেই অজ্ঞানতার কারণে হতে পারে তারা কোনো অপরাধ বা কোনো ত্রুটি সংগঠন করেছে অতএব সেই কাজটি কিভাবে করতে হয় সেটি তাদেরকে দেখিয়ে দিতে হবে দ্বিতীয়ত আর তৃতীয়ত হচ্ছে তারপর যদি আমরা দেখি যে না সত্যি প্রথম দুটোর বিপরীতে তারা ইচ্ছাকৃতভাবেই তারা অবাধ্যতার কাজ করছে তারা অপরাধ সংগঠন করছে অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে তখন তাদেরকে শারীরিকভাবে প্রহার করা বা physical chastisement physical disciplinary action তাদের বিরুদ্ধে নেওয়া এটা ইসলাম অনুমোদন করে এই যে ফিজিক্যালি তাদেরকে ডিসিপ্লিন করা ফিজিক্যালি চেস্টাইজ করা বা শারীরিকভাবে প্রহার করা এই প্রহারের জন্য ইসলাম অনেকগুলো পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতি নিয়ে আমরা হ্যাঁ, কথা বলছিলাম যে এক্ষেত্রে শারীরিক শারীরিকভাবে তাদেরকে আমরা যদি শাসন করতে চাই তাহলে এই শাসনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমত যেটি মনে রাখতে হবে তা হচ্ছে এই শাসনটি আমরা খুব সাবধানে খুব ধীর স্থিরভাবে এবং অনেকগুলো মূলনীতি এখানে অবলম্বন করে আমাদেরকে করতে হবে প্রথমত হচ্ছে যে আমরা আমাদের বাড়ি ঘরের কোথাও হয়তো বা বেত বা এরকম কোনো শাসনের দণ্ড সেখানে ঝুলিয়ে রাখা যাতে তারা শিশুরা দেখে তারা বুঝতে পারে যে এটি আমি যদি কখনো অন্যায় করি ইচ্ছাকৃতভাবে তাহলে এটি ব্যবহার করা হবে দু নম্বর হচ্ছে যদি তা কাজে না লাগে তাহলে কখনো কখনো তাদের কান ধরে এমনভাবে না যে তার কান ইনফেকশন হয়ে যাবে নিশ্চয়ই খুবই আলতোভাবে একদিকে একদিকে ভালো বাসা অথবা তাকে যে আপনি শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন সেই অনুভূতি নিয়ে করা আর দ্বিতীয়ত হচ্ছে সে আবার যাতে বুঝতে পারে যে আপনি তার উপর অসন্তুষ্ট হয়েছেন এই অপরাধ এর কারণে এবং তৃতীয়ত হচ্ছে তারপরে ফিজিক্যাল uh, বা কর্পোরাল পানিশমেন্ট এই কর্পোরাল বা ফিজিক্যাল পানিশমেন্টের ব্যাপারে আমরা বলছিলাম যে অনেকগুলো মূলনীতি সেখানে অবশ্যই অবশ্যই অনুসরণ করতে হবে প্রথমত হচ্ছে তার বয়স দেখতে হবে যে দশ বছর এবং আমরা বলেছি দশ একটি সংখ্যার নাম এখানে দশ বছর বয়স থেকে এবং অন্য হাদিস মতে যে ১৩ বছর বয়সের আগে তাকে কর্পোরাল আর ফিজিক্যাল কোনো পানিশমেন্ট দেওয়া যাবে না সেগুলো আমরা ওই যে সাইকোলজিক্যাল পানিশমেন্টের কথা বলেছি যে কখনো কখনো যেমন বেত বা শাসনের দণ্ড ঝুলিয়ে রাখা সেটি তাকে প্রদর্শন করা কখনো কখনো তার কান ধরা বা ইত্যাদি এবং ফিজিক্যাল পানিশমেন্টের আগে দশ বা তেরো বছর পর্যন্ত এতটুকু কাজ করতে হবে তার আগে কোনোভাবে তাকে শাস্তি এইভাবে ফিজিক্যালি তাকে শাস্তি দেওয়া যাবে না এইটি আমার বলার পর আমরা দ্বিতীয়ত যে বিষয়টি বলেছিলাম গত পর্বে আলোচনা শুরু করেছি নিশ্চয়ই আপনার নোট ডাউন করে রাখছেন তা হচ্ছে তাকে যদি আপনি কর্পোরাল পানিশমেন্ট বা ফিজিক্যাল চেস্টাইজমেন্টে তাকে যদি শারীরিকভাবে আপনি কসরত বা শারীরিক প্রহার শাসন করতে চান তাহলে তিনটির বেশি আপনি করতে পারবেন না আর যদি কিসাসের প্রশ্ন হয় তাহলে সেখানে আপনি দশটি সর্বোচ্চ এবং তারপরে যদি আল্লাহর হদ আল্লাহর যে বিধান আছে আল্লাহর দেয়া যে সীমারেখা আছে সীমারেখা যদি অতিক্রম করে তাহলে সেখানে হদ কায়েম হবে that is a different discussion সেটা আমরা এখানে আলোচনা করব না যেহেতু আমরা শিশুদের নিয়ে আলোচনা করছি আর শিশুদের ক্ষেত্রে হদের প্রশ্নই আসে না কারণ তারা এমন অপরাধ সংগঠন করার কথা নয় আর সেই অপরাধ যদি সংগঠন করে তাহলে তারা শিশুর পর্যায়ে থাকে না তাহলে আমরা এখানে রাসুল ইসলামের হাদিস দিয়ে আমরা আপনাদের সামনে ব্যাখ্যা করেছিলাম যে তিন এর অধিক তাদেরকে প্রহার করা যাবে না রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তিনি বলেছেন যে লাইজুল ফাউকা আশারি জালদাত ইল্লাফি হাদমিন হদুদুল্লাহ আল্লাহর হাউদের ক্ষেত্রেই শুধুমাত্র দশের অধিক ব্যত্রঘাত করা যাবে তার বিপরীতে একজন ব্যক্তি যদি আল্লাহর হদ আল্লাহর সীমারেখাকে সে সে অতিক্রম না করে সীমারেখাকে যদি সে চূর্ণ বিচূর্ণ না করে দেয় তাহলে তাকে দশ বা তার কম তাকে শাস্তি প্রদান করতে ইমাম বখাই রহমুল্লাহ তিনি আত্মাজির ওয়াল আদব নামে একটি চ্যাপ্টার তিনি তৈরি করেছেন তার বখারি শরীফে সেখানে তিনি কিছু আদেশ বর্ণনা করার পর তারপরে তিনি বলেছেন যে আত্মা আজির মানুষ আসলে শিশুকে যে শাস্তি বা আমরা প্রহার করার কথা বলি বা শাসনের কথা বলছি ওটা হচ্ছে তাজির অর্থাৎ তাকে একটু ভয় দেখানো সতর্ক করে দেয় তাকে শাসন এর মূল উদ্দেশ্য হচ্ছে তাকে শিষ্টাচার শেখানো তাকে সঠিক পথে নিয়ে আসা তাকে ডিসিপ্লিনে নিয়ে আসা এটি মূলত এবং এই জন্য তিনি বলছেন বলে আদব অর্থাৎ এর মূল লক্ষ্য হচ্ছে শিষ্টাচার তাকে শিক্ষা দেয় এবং এই শিষ্টাচার শিক্ষা কিন্তু শিশুর জন্য যেমন একদিকে রয়েছে অন্যদিকে শিশুকে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাকে তারা সোনালী শিশুতে অর্থাৎ একজন ব্যক্তিত্ববান ব্যক্তিত্বে পরিণত করবেন তাদেরকে মূলত এই শিষ্টাচারের বিষয় বিষয়গুলো তাকে জানতে হবে আমরা দেখি যে আল্লাহ সুবহানু তালা হজরত জিবরিয়াল আলী সাল্লাতামকে যখন রাসুল্লাহ আসলামের কাছে পাঠালেন গারে হেরাতে এবং সেখানে আল্লাহ সুবহানুয়া তার পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে বা সারাত নিয়ে ওয়াহিনী হজরত মোহাম্মদ রসুল্লাহামের কাছে আসলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে জিবরিল আলি বলেন কোরআন তেলাওয়াত করার কথা যেটি আমরা সুরা একরা এর বা সুরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত জানি প্রথম নাজিল হয়েছিল সেখানে জিবরিল আলি সালাতাম রাসুল আসলামকে বললেন একরা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি পড়ুন রাসুলাম বললেন মা আনাবি কর ইন আমি তো পড়তে জানি না আমি পাঠক নই আমি পড়তে পারি না এই কথা তিনবার রাসুলাম তিনি বললেন যে আমি পড়তে চাই না তিনবারই জিবরিল আলি ইসালাতাম তাকে বুকে ধরে বুকে চাপ দিলেন এবং তাকে ছেড়ে দিলেন এই বর্ণনা থেকে কাদি তিনি বলছেন যে যে একজন শিশুকে কোরআন তালাওয়াতের ক্ষেত্রে কোরআনের প্রশিক্ষণ দিতে গিয়ে তার যদি অবাধ্যতা অথবা যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় তাহলে তাকে তিনের অধিক তাকে শাস্তি দেওয়া যাবে মানে তিন বার তিন সংখ্যার নাম আবার বলছি অর্থাৎ যদি ধরেন আপনি তাকে একটু কান মলা দিলেন তাহলে তিনবার আপনি যদি তাকে ধরেন তার পায়ে অথবা তার হাতে যদি আপনি তাকে একটু আঘাত করতে চান এবং কি দিয়ে আপনি আঘাত করবেন কখন আঘাত করবেন শরীরে কোন জায়গায় আঘাত করবেন কতটুকু আঘাত করবেন এই বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে অবশ্যই করব তার আগে আমরা বলছি যে এই জায়গায় যদি আপনি আঘাত করতে চান তাহলে নিশ্চয়ই তিনবারের বেশি নয় কামা গত্তা জিবিরিল আলী সালাতাম মোহাম্মদ সালাহাসান যেমন জিবিরিল আলী সালাতাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তিনবার তিনি তাকে জড়িয়ে ধরেছিলেন এবং বুকের সাথে তাকে পিষ্ট করেছিলেন বা বুকের সাথে তাকে চাপ দিয়েছিলেন এখান থেকেই তিনি বলছেন কাজী সুরাই যে তিনবার বেশি করা যাবে কাজী সুরাই আপনারা জানেন যে তিনি অনেক বিশাল বড় একজন বিচারক চিফ জাস্টিস ছিলেন তার সময়ের কাজী সুরাই সম্পর্কে আমরা জানি হজরত আলী আদি আল্লাহ তালার সময় তিনি খালি তিনি ছিলেন প্রধান বিচারক তো এই এই যদি হয় ইসলামের অবস্থান তাহলে আমরা আমরা আমাদের শিশুদেরকে বা আমাদের সন্তানদেরকে যাদের প্রতি আমরা দায়িত্ব পালন করব তাদেরকে আমরা কতটুকু শাসন করতে পারবো তার বিষয়ে আমরা দেখেছি ওমর এমনি আব্দুল আজিজ রহমুল্লাহ তিনি প্রত্যেকটি নগরে প্রত্যেকটি শহরে তিনি এই ফরমান লিখে পাঠিয়ে দিলেন লা মাখাফাতুল যে একজন শিক্ষক শিশুদেরকে তিনের অধিক তাকে আঘাত করতে পারে বেত্রাঘাত করতে পারবে না যদি বেত্রাঘাত করতে হয় তাহলে তিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে তার বেশি নয় ফাইন্না মাখাফাতুল গোলাম কারণ এর চেয়ে বেশি যদি করা হয় তাহলে হতে পারে যে এই শিশু বা এই বালক এই বালিকা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তার শরীরের কোনো অঙ্গ ড্যামেজড হয়ে যেতে পারে বা সেখানে হতে পারে ইন্টারনাল অনেক ফ্র্যাকচার অনেক ড্যামেজ রক্তক্ষরণ ইত্যাদি অনেক কিছু হতে পারে এবং মাথা বা এগুলো যদি আঘাত করে তাহলে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে যে আলোচনা আমরা পরবর্তীতে অবশ্যই করব আর দহাক রাহেমুল্লাহ বিখ্যাত তাবি তিনি বলছেন যে মা দরাবাল মুআল্লিম গোলাবান ফাউকা সালাসিন ফাহুয়া কিসাসন তিনি বলছেন যে ইবনা আবিদ দুনিয়াতা আল কিতাব আল্লাহ ইয়ালি তিনি এই ঘটনাটি বর্ণনা করছেন যে ইমাম আদ দহাক রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে একজন শিক্ষক একজন ছাত্রকে একজন বালককে একজন গোলামকে একজন শিশুকে তিনবারের তিনের অধিক তাকে বেত্রাঘাত করতে পারবে না তার চেয়ে বেশি যদি করেন তাহলে সেটা কেসাস হবে কেসাস মানে কি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেসাস মানে হচ্ছে যে তাহলে এই শিক্ষকের পক্ষ থেকে সেটার প্রতিদান বা বিনিময় নেওয়া হবে অথবা এর উপরে যদি করতে হতো তাহলে সেটা কেসাসের শাস্তি অর্থাৎ যদি এই শিশু অন্য কাউকে এরকম আঘাত করে থাকে তাহলে তাকে বিনিময় ততটুকু আঘাত করা বা এইরকম কোনো কিছু কেসাসের যে বর্ণনা এটাই এখানকার আলোচনার বিষয় নয় মূল কথা হচ্ছে যে তিনবারের বেশি কোনোভাবেই তিনি করতে পারবেন না এবং তিনি আরো বলছেন ওয়ালাবুদ মিনাল মিনাল সবিয়ান যে শিশুদের মাঝে আমরা যদি শাসনের কোনো বিষয়ে এর কোনো প্রশ্ন দেখা যায় শাসনের যদি কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে আমরা যাতে সেখানে আদল এবং ইনসাফ যাতে আমরা ন্যায় প্রতিষ্ঠা করি আমরা যাতে সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করি এবং এই জন্য ইমাম আন হাসান আল বসরি রহেমহল্লা তিনি বলতেন আলম যে কুতিবা যদি কোনো শিক্ষক যদি কোনো বালক বালিকার উপর কোনো শিশুর উপর তিনের অধিক তাকে আঘাত করে ব্যত্রাঘাত করে তাহলে এটা তার পক্ষ থেকে জুলম হিসাবে জুলমাতুন এটা জুলমাত হিসাবে তার আমল নামে রাখা হবে যে সে জুলুম করেছে এই শিক্ষক জুলুম করেছে এই শিশুর উপরে আবার বলছি আপনারা এটা খুব ভালো করে মনে রাখবেন ইদা কুতিবা মিনা জুলমাতি যখন কোন শিক্ষক ছাত্রদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা না করেন তাকে যদি তিনের অধিক শাস্তি প্রদান করেন তাহলে এটি জুলুম হিসেবে তার বিরুদ্ধে লেখা হবে অথবা আমরা এটি বুঝতে পারলাম যে শিশুকে তিনের অধিক তাকে ডিসিপ্লিন বা তাজির ডিসক্রিশনারি পানিশমেন্ট অথবা তাকে কর্পোরাল পানিশমেন্ট শারীরিক শাস্তি তাকে তিনের অধিক করা যাবে না দশ শুধুমাত্র দশ পর্যন্ত যাওয়া যাবে তিন পর্যন্ত সীমারেখা তাকে যদি আপনি ডিসিপ্লিন তাকে যদি আপনি রেক্টিফিকেশন কারেকশন এর জন্য বা রিফরমেশন ডিফর্ম ইত্যাদির জন্য তাকে করতে হয় তাহলে তিন তাকে যদি আপনি কেসাস বা রিটেলিয়েশন অন্য কাউকে সে আঘাত করেছে তা যদি হয় তাহলে দশ সর্বোচ্চ এরপর যদি করতে হয় তাহলে সেটা অবশ্যই হদুদ বা আল্লাহর হদ এর ক্ষেত্রে সেটি প্রযোজ্য এবং আমরা আগে বলেছি শিশুদের ক্ষেত্রে হদের তো প্রশ্নই আসে না তাহলে এই শাস্তির আমরা একটি বিষয় বললাম যে শাস্তির ক্ষেত্রে তিন হচ্ছে এখানে শরীয়তের মানদণ্ড তার বেশি করা যাবে না আমরা দুর্ভাগ্যজনকভাবে অনেককেই দেখি যারা পিতামাতা অথবা যারা গার্ডিয়ান মুরব্বী অথবা অন্যদিকে যারা শিক্ষক মোয়াল্লেম ওস্তাজ আসাতিজা তাদেরকে দেখি যে তারা শিশুকে শাসন করবেন কিভাবে শাসন করতে তারা জানেন না তারা যেই যেই যে টুলস দিয়ে অথবা যেই উপকরণ দিয়ে তাদেরকে শাস্তি প্রদান করবেন বা প্রহার করবেন সেই উপকরণে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে তারা জানে না শরীরের কোন অঙ্গে কোন স্থানে তারা শাসন করবেন সেটি তারা জানেন না এবং কিভাবে শাসন করবেন সেটি তারা জানেন না এই সকল কারণে আমরা কখনো কখনো দেখি বহু শিশু বহু সোনালী শিশু সম্ভাবনাময় একজন শিশু সে কিন্তু তখন স্পয়েল্ড হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই শিশু কিন্তু আপনার এরকম হয়ে যায় বেয়ারা হয়ে যায় সেই শিশু আপনার পথভ্রষ্ট হয়ে যায় খুবই খুবই অপরাধ প্রবণ হয়ে যায় খুবই ধ্বংসাত্মক হয়ে যায় কারণ হচ্ছে তার শাসন এর পদ্ধতিটি ঠিক ছিল না হয় তাকে শাসন করেনি অথবা শাসন করতে গিয়ে এতটা বাড়াবাড়ি করেছে যে শাসনের পদ্ধতি ঠিক ছিল না এবং আমাদের পার্সোনাল এরকম বহু তথ্য আছে আপনাদের কাছেও জানা থাকার কথা যে বহু এরকম নষ্ট হয়ে গিয়েছে তাদের শিক্ষালয় অথবা তাদের পিতামাতার অতিরিক্ত অমানবিক শাসন বা প্রশাসনের কারণে অতিরিক্ত তারা শাসনবাজি সেখানে করেছেন এবং শাসনবাজি তো এটা না আসলে এটা এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম এদের বিরুদ্ধে জুলম এই জুলমের কথা আমরা বলছি অতএব যারা আছেন তারা এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন এটি যাতে কোনোভাবেই না ঘটে আমরা এই দ্বিতীয় মূলনীতি আলোচনা করার পর তৃতীয় যে মূলনীতিটি আমরা বলছি তাহলে মূলনীতিগুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম যে মূলনীতি আমরা বললাম প্রথম মূলনীতি হচ্ছে যে তাদের বয়স নির্ধারণ করতে হবে যে কোন বছর বয়স থেকে আপনি তাদেরকে শাসন করবেন দুই নম্বর বিষয় হচ্ছে শাসন যে করবেন আপনি তার একটি সংখ্যা আছে বয়সের সংখ্যা আছে শাসন এর সংখ্যা আছে যে কতবার আপনি তাকে প্রহার করা বা কর্পোরাল পানিশমেন্টের ক্ষেত্রে কতটি আঘাত আপনি তাকে করতে পারবেন এখানেও সংখ্যা এবং তিন নম্বর হচ্ছে আপনি যেই উপকরণ দিয়ে যেমন হতে পারে সেটি ব্যাত অন্য কোনো দণ্ড বা লাঠি এরকম কোনো কিছু ছড়ি এরকম কোনো বিষয় আপনার কাছে থাকতে পারে সেটিরও অবশ্যই নিশ্চয়ই কিছু তার তার কিছু উপকরণের কিছু গুণাবলী রয়েছে তার কিছু বৈশিষ্ট্য আছে তার কিছু কোয়ালি প্রার্থী আছে তার কিছু কোয়ালিফিকেশন আছে তার কিছু ডিসক্রিপশন আছে এগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে তাহলে যেই যেই যেই জিনিসটি দিয়ে আমরা তাকে শারীরিক শাস্তি প্রদান করব সেটি যে পদ্ধতিতে আমরা দেব সেটি এবং যেই স্থানে সেই শিশুর শরীরের কোন স্থানে তাকে শাসন করতে হবে সেই এই তিনটি বিষয় আমাদেরকে আলাদা আলাদা করে আমরা আলোচনা করছি প্রথমত আমরা আলোচনা করছি যেই আদাত মানে যেই উপকরণ যে ইকুইপমেন্ট যে টুলস দিয়ে আপনি তাকে চেস্টাইজ অর পানিশ করবেন সেই টুলসটি এই টুলসটির ক্ষেত্রে আমাদেরকে প্রথমতই মনে রাখতে হবে যে আমরা তাকে শাসন করছি কিন্তু তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্যে তাকে কিন্তু আঘাত করার জন্যে আমরা তাকে শাসন করছি না আমরা তাকে তাকে শাস্তি দেওয়ার জন্য শাসন করছি না আমরা শাসন করছি তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণ আলাদা অতএব আপনি যদি তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য করেন তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে একটা একটা চরম একটি করুণাময় একটি অনুগ্রহশীল একটি আত্মা আপনার মধ্যে রয়েছে একটি প্রেমময় আত্মা আপনার মাঝে আছে একটি প্রেমময় দৃষ্টিভঙ্গি একটা রহমতের দৃষ্টি নিয়ে কিন্তু আপনি তাকে কারণ আপনি তার কল্যাণ চাচ্ছেন কল্যাণের জন্য আপনি তাকে শাসন করছেন এটি কিন্তু শাস্তি নয় অতএব শাস্তির আকারে যদি আপনি এটি দেখেন তাহলে এটি কিন্তু বিশাল একটি জটিলতা তৈরি করবে তাহলে আমরা যেটি বলছি যে এটিকে শাস্তি হিসেবে দেখা যাবে না আপনি যদি শাস্তি মনে করেন তাহলে এক ধরনের হবে আর যদি আপনি মনে করেন যে তাকে আপনি শাসন করছেন তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আদব শিক্ষা দেওয়ার জন্য তাহলে এটি হবে ভিন্ন একটি বিষয় অতএব আমরা এখানে একদিকে যেমন দেখলাম যে রাসুল্লাহ সাল আলী আসলাম আমাদেরকে বললেন যে সংখ্যা কতটুকু হবে বয়স কতটুকু হবে দুই নম্বরে রাসুল্লাহ সাল্লাহ আমাদেরকে আবার যে লাঠি অথবা যে দণ্ড বা যে উপকরণ আমরা ব্যবহার করব তার কিছু গুণাবলী তিনি আমাদেরকে বলে দিয়েছেন বিশেষ করে ইন্টারেস্টিং হচ্ছে যেমন ধরুন কোরআন আল্লাহ সুবাহানুমতালা যারা মদ পান করে তাদের ব্যাপারে আল্লাহ সুবাহানুমতালা বলেছেন ফেজিলিদু হুম মিয়াতা জালদা ফাজলিদু হুম্মি আতে যারা এবং হুম এখানে কিন্তু জলদা বলা মানে শব্দটি আল থেকে মানে হচ্ছে চামড়া এই যে চামড়ার উপরে যে অংশটি এটিকে আরবি আল জিল্দ বলে সেখান থেকে আল্লাহ সুবহানতর বলেছেন ফাজলিদু হুম মিয়াতা জলদা অথবা ফাজলিদু সামানিনা জলদা তাদেরকে একশোটি অথবা তাদেরকে আশিটি বেত্রাঘাত করে এখানে একশোটি বেত্রাঘাত বা আশিরি বেত্রাঘাত এখানে এই যে এই যে আল জিল্দ শব্দটি বা আল জালদা শব্দটি যেটি আল জিল থেকে এসেছে যেটাকে আমরা এই যে স্কিন বলি স্কিন বা চামড়া এখান থেকে ওলামায় কেরাম তারা এক ব্যাখ্যা করেছেন যে আপনি যেই যে দণ্ড দিয়ে তাকে শাস্তি প্রদান করবেন এই দণ্ডটি শাস্তি প্রদান করার ক্ষেত্রে যাতে চামড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে অর্থাৎ আপনি শাস্তি প্রদান করেন এটি যাতে মাংস পর্যন্ত চামড়ার ভিতরে যে মাংস আছে সে মাংস পর্যন্ত যাতে কোনো অবস্থায় গিয়ে না পৌঁছে অর্থাৎ চামড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে সুবহান আল্লাহ বেহামদি তাহলে কতটা সতর্কতার সাথে এবং কতটা ভালো লাগা কতটা ভালোবাসা কতটা দয়া কতটা মায়া কতটা অনুভূতি কতটা আন্তরিকতা নিয়ে আপনাকে এই কাজটি করতে হয় এবং এই জন্য আমরা দেখি মোয়াত্তা ইমাম মালেক মোয়াত্তায় ইমাম মালেক রাহিমুল্লাহ তিনি বর্ণনা করছেন জায়দ আসলাম রাদি আল্লাহ তালাহ থেকে আন্না রাজুলান এ তারাফা বিহি বিজিনা আলা আহদি রাসুল্লাহ সাল্লাম রাসুলামের যুগে এক ব্যক্তি সে জেনা করেছিল বলে সালামের কাছে এসে তিনি বললেন যে আমি জেনা করেছি ওসলামের কাছে তিনি স্বীকার করলেন রাসুল ইসলাম তখন বললেন যে একটি দণ্ড তার জন্য নিয়ে আসে যেটি তাকে শাস্তি প্রদান করা হয় এবং আপনারা জানেন যে বলেছেন আমরা এর আগেই যে কোনো এমন যদি কোনো ব্যক্তি জেনা করে যে বিয়ে করে বিয়ে করেনি এরকম কোনো যুবক যুবতী তাহলে তাদেরকে একশোটি করে ব্যত্রাঘাত করতে হবে এখানে ব্যাত যখন নিয়ে আসা হলো রাসুলসলামের কাছে একটা ভাঙ্গা ব্যাত যেই ব্যাটটি খুবই ছোট এরকম তা দিয়ে কোনোভাবে শাস্তি দেওয়া যায় না বা তাকে দিয়ে কোনোভাবে তাকে ওই যে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য যে শাসন করা এটা করা যায় না রাসুলসলাম বললেন যে তার চেয়ে একটু বড় তখন আরেকটি ব্যাত নিয়ে আসা হলো আরেকটি দণ্ড নিয়ে আসলো যে দণ্ডটি আরেকটু বড় রাসুল্লাহ সাল আলী আসসালাম কিন্তু তার মধ্যে তার যে ফলগুলো ছিল ফল অথবা কাঁটা ইত্যাদি থেকে দিকে গিয়েছিল রাসুলাম বললেন যে না এটা হবে না আরেকটি নিয়ে আসা এবং এটা এবং অন্যটার মাঝামাঝি একটি জিনিস নিয়ে আসা হলো মাঝামাঝি দৈর্ঘ্যের একটি জিনিস নিয়ে আসা হলো এবং রাসুল্লাহ সাল আলিসাম তখন দেখলেন যে এটি একটি পাতলা অনেক বড় লম্বা নয় অনেক শক্ত নয় এবং এটি একটু হালকা টাইপের এবং এটি একটু নরম টাইপের তখন রাসুলাম বললেন যে ঠিক আছে এটি ব্যবহার করা হবে এবং এটি দিয়ে তখন তাকে একসরি ব্যত্রাঘাত তাকে করা হলো প্রিয় দর্শক এই হচ্ছে philosophy of punishment in Islam আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করবো এবং আরও কয়েকটি বিষয় রয়েছে যেটি আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব যেখানে আমরা বলবো যে এখানে তাহলে আপনি যেই দণ্ডটি দিয়ে পানিশমেন্ট দেবেন তাই সেই দণ্ডটির কি হবে যে পদ্ধতি দেবেন সেই পদ্ধতিটি কি কোন স্থানে দেবেন শরীরের সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং আরও দুটো মূলনীতি থেকে যাবে সেই মূলনীতিগুলো আমরা আলোচনা করব যে অবশ্যই অবশ্যই রাগান্বিত অবস্থা তাকে শাস্তি দেওয়া যাবে না এবং তাকে শাস্তি দেওয়া যাবে না তখন যখন সে আল্লাহ সুবহান নাম অথবা খুবই আবেগী কোনো আবেদন আপনার কাছে উপস্থাপন করবে সে আলোচনায় অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতুহ